الله تعالى অনেক সম্মান রমজানের আগের মাসে ওই সম্মানের কারণে আল্লাহ রব্বুল আলমী ওখানে সবে বলা হয়ে গেছে পরের মাসের মধ্যে আল্লাহ আহমদুল আলমী ছয় রোজা রেখেছেন ছয় রোজা যারা রাখতে পারবে একটা না হয় গ্যাপ দিয়ে দিয়ে হবে আল্লাহ তালা তাদেরকে সারা বছর তারা তার খাওয়া রাখবেন গত জমাতে আমি আপনাদেরকে মধ্যে বলেছিলাম এই দুই মাস সম্মানিত কেন হল মূলত তো সম্মানিত ছিল না রমজানের সহবাতের কারণে রমজানের সাথে মিলে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই উভয় মাসকে সম্মানিত করেছেন ফজিলাতে করেছেন এর থেকে আমাদের নসিয়া তাদের করতে হবে যে আমরা যতই গোলাগার হই পাপি তাপি হই সেটা আমার দেখার কথা নেই আমি যদি আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা রাখতে পারি আমার চার চলন দেবার পোশাক যদি তাদের মতো বানাইতে পারি আমি যদিও তাদের সমান নই তাদের সাথে মহাপতের কারণে তাদের সহপাতের কারণে আল্লাহ তালা হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তাদের সাথে আমাকে স্থান দান করবে আমাদের দুর্গানি মক্তবগুলোতে চল্লিশটা হাদিস মুক্ত করানো হয় তার মধ্যে এই হাদিসটা আছে অর্থ ওরা অর্থ করে মিলে মিলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আসলে শুধু কেয়ামত না যার সাথে তার মহাব্বত তার সাথে তার কেয়ামত তার সাথে তার জান্নাত জান্নাত লাগাই পারে এই অর্থ এই জন্য সবাস এমন একটা জিনিস এটাকে বলতে গেলে আসলে থেকে বলতে গেলে এটাই পলস পাথর পলস পাথরের ধোয়ায় লোহা সফল হয়ে যায় ওর সাথে সোয়া লাগবে আর আল্লাহওয়ালাদের সোয়া লাগলে যত কোনো পাপি তাপি হোক সে আল্লাহ প্রিয় হয়ে আল্লাহ প্রিয় হয়ে যায় ওই সোয়ার এই জন্য কোরআন এই বিষয়টা খুব তাকিদ করা হয় খুব তাকিদ করা হয় আল্লাহ আল্লাহকে মহাপত কর তাদের সাথে ওঠা বসা রাখো তাদের দিলের মধ্যে তুমি জায়গা করে নাও পরিচয় হবে আপনার চেহারাটা তাদের দিলের মধ্যে জায়গা পরীক্ষা থাকবে পাপড় থাকবে ওজা বসা থাকবে তো তার দিনের মধ্যে আপনার চেহারাও থাকবে আর কিতাবে দেখা যায় আল্লাহ রাবুল আলমিন আল্লাহওয়ালাদের দিলের দিকে নজর করে তাদের কি চাহিদা সেখানে কি আছে তাদের দিলের মধ্যে যা কিছু পান সব কিছুর মধ্যে রহস করে তো তার দিলের মধ্যে যদি আপনার চেহারা থাকে আপনাকেও মনে রাখে মহাপত লাগাইতে হয় আল্লাহ তালা ওই বুজুর্গের উপরে যে রহমত তাদের করবেন আপনি ওটা এক আল্লাহ আলী একদিন ভাইয়ের মসজিদ দিলেন এক ভাই প্রশ্ন করতে হুজুর নেক লোকদের পাশে যদি কারো কবর হয় এতে কি কোনো লাভ হয় তার এক লোক মারা গেছে তার কবর দেওয়া এই কবরের পাশে আরেকজনকে কবর দেওয়া নেক লোকের পাশে যে শুনতে পারলো এতে এই পাশের লোকটা কোনো ফায়দা হবে ওই আল্লাহ জবাব দিলেন যে পাশের লোকটা এতে ফায়দা হয় পাশের যে লোক তাকে আল্লাহ বলি না কিন্তু আল্লাহর অলির পাশে যে তার খোয়ার তৌফিক হলো সেটাও বেকার যাবে না সেটাও তার কাজে লাগে তো হাতের বলল হুজুরা আমল ছাড়া তার তো এই পরিমাণ আবল নেই তার পাশে শোয়ার কারণে কি ফায়দা বাইরে ভাই কবরটা পাশে হয়ে গেছে এতে কি ফায়দা হয় আল্লাহ বলি বললে যে দেখো আপনারা বোঝার জন্য আল্লাহ রব্বুল আলমীর দুনিয়াকে উদাহরণ বানাইছে আপনারা বুঝবার জন্য দুনিয়াকে কি বানিয়েছেন উদাহরণ এটা যে আপনার এর এক্সাম্পল আপনাদের খাটবে হ্যাঁ। দুনিয়াতে একটা মন্ত্রীর সাথে পরিচয় থাকলে অনেক কাজে লাগে আখেরাতে একজন হকানি আলমের সাথে পরিচয় থাকলে অনেক কাজে লাগে সেখানে মন্ত্রী তো হকানি রব্বানি আল্লাহওয়ালা আলেম এটা আখেরাতের মন্ত্রী এসব মন্ত্রীর তো কোনো খবরই থাকবে না দুনিয়ায় জেনে দিতে হ্যাঁ। তারপরে কি হবে আল্লাহ জানে পরেরটা তারও মারাত্মক উদাহরণ হল দুনিয়ার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে বিপদ আপদে অনেক সহজ থাকে তাহলে আসলে কোন ব্যক্তিকে কাদের আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন কাদের আল্লাহ জান্নাতের টিকিট দিলেন তার সাথে সম্পর্ক লাগে তো বলতেছেন আমার মানে বুদ্ধকে বললেন যে আপনারা বোঝার জন্য আল্লাহ আলমী দুনিয়াকে উদাহরণ মানে সেটা ভূমিকা এরপর তিনি বললেন তুমি কাকে বাতাস করতেছ হাকিম তো বলল ওই প্রশ্নের জবটা বুঝিয়া গেলেন বাল্যকে বাসের পাশে কবর হলে তো লাভ হয় তোমার বুঝে আছে না ঠিক আছে তুমি এখন কাকে বাতাস করতেছ বলে আপনাকে আমাকে তো বাতাস করতেছ আমি একাই পাইতেছি তারপর আশেপাশের লোকেরা পাইতেছে না তারা তো এইটাই বুঝো এই উদাহরণটা বুঝলে পাশের লোকগুলো তোমার টার্গেটটা তুমি আমার খাদের আমার খেদমত করার জন্য তুমি আসছ আমাকে বাতাস করতেছ কিন্তু তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক পাশের লোকেরা বাতাস ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহ যে রহমত তাদের করেন আশেপাশেও পড়াই পড়ে আশেপাশেও পড়াই পড়ে তারাও উপকৃত হয় এই জন্য তাদের দিলের মধ্যে হ্যাঁ, যার নামটা আছে যার চেহারাটা আছে এই লোকটা মাহরুম যাবে এটাই রমজানের দুই মাস রমজানের দুই পাশে দুই মাসে বরকতটা হয়ে গেছে এরপর আমি এই কথাটাই বুঝেছিলাম যে আমাদেরকে সবাত অবলম্বন এমন একটা পরস্পর এমন একটা দামি জিনিস ইনশাল্লাহ এটা যার হাতে হবে তার মৃত্যু ইমানের উপর হবে এবং কবর হাসর নাসর তার আশার হয়ে যাবে তাই মূর্খ হোক তাই জেনারেল লাইনে শিক্ষিত সবার জন্য এই সুসংবাদ আর থেকে বাদ দিয়ে আপনি অন্যভাবে আল্লাহকে পাইতে চেষ্টা করবেন সম্ভাবনা আছে আরো দূরে চলে যাবে পাওয়া তো হবে না আল্লাহকে আরো দূরে চলে যাবেন একটা উদাহরণ দেয় আপনি আল্লাহ আল্লাহ তোমার আসলেন আপনি টেলিভিশন থেকে দিন পেতে কি করলেন এখানে শুনলেন যে উমরি কাজা বলতে কোনো নাম আছে উমরি কাজা বলতে শরিয়াতে কোনো নামাজ নেই ভিতরে যত কাজা হয়ে গেছে একবার তোবা করে না এই আপনি টেলিভিশন থেকে ফতোয়া দিয়ে আসলেন আমি গুমরা হয়ে গেল যেখানে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে প্রায় এক পালা হাদিস উমুলি কাজার বায়নের উপর এটা পড়া পড়ার তরিকার উপর কিভাবে পড়তে হবে এবং আল্লাহ রসুলের কোন নামাজ কাজা হয়েছে কিনা খন্দকের যুদ্ধের সময় একসাথে জহর আসর নাগরিক কাজা হয়ে গেছে এমন তুমুল যুদ্ধ চলতেছিল যে কাফেররা মুসলমানদেরকে নামাজ পড়ার কোনো সুযোগ দেয় সেই গুলো তিনি কিভাবে আদায় করছিলেন অনেক হাতে তো দেয় তো হাদিসের কিতাবে সেখানে একটা পাড়া তাজা নামাজ পড়াতে পারে সেখানে এই জ্ঞান পাপি আমি বলেন ইহুদিদের গিরিহ পালিত মৌলবী এরা ফটকর ফতোয়া দিয়ে দিল যে কোনো উমরে গাঁজা নেই কোনো উমরে গাঁজা নেই তবা করে এই এক ফতোয়া দিয়ে সব মানুষকে গুমরা করে দিল জাহান নামে ঢেলে দিল তো সে টেলিভিশন থেকে হ্যাঁ, দিন পাইতে যায় দিন তো পাইল না আরো জাহান নামের দিকে আগাই গেল কিভাবে এক্সিডেন্ট করলো আর এক লোক সেও আলমদের কাছে আসতে রাজি নেই সে বই কিনলে লাইজুল মোকালামকে বই পড়ে আমি আল্লাহ আল্লাহ হয়ে বই পড়ে কি হয়ে যাবে আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহ তারা কইছে আল্লাহ আল্লাহকে সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে বিকল্প নেই সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম নাম দেওয়া হয়েছে কেন সাহাবা শব্দটা কবার থেকে আছে তারা আল্লাহ রসুলের সহবাদ এখান থেকে ট্যাকেটটা পাইছে হাজারো বলছিল কোন গুণের দ্বারা তাদের নামকরণ করা হয় নাই এই সহবাদ থেকে নাম দেওয়া হয়েছে সাহাবি কারণ এর থেকে আর কোনো গুণ নেই উত্তর এত প্রশ্ন তো এক লোক আলেমদের সমালোচনা করে তারাই সব খাইল তারাই উন্নতির টাকা পিছনের দিকে ঘুরাইতে আছে আলেমরা নাকি উন্নতির টাকা ঘুরাইতেছে পিছনের দিকে আর তারা যে যুবক যুবতী সব নামাই দিতে হ্যাঁ যে না বেবি সাহেব মাঝখান ঘুরে গেছে এটা খুব উন্নতি আলে বলা হলো নিষেধ করে এগুলো হলো উন্নতির টাকা নাকি পিছন দিয়ে ঘোরানো আলেমরা আজাদ বদল ঠেকানোর ব্যবস্থা করছে এটা উন্নতের টাকার পিছনে ধরে আনা হলো আর তোমরা আল্লাহ গজব দাওয়া দিচ্ছ তোমরাও ধ্বংস হইবা জাতীয় ধ্বংস হবে তোমাদের বুদ্ধি অনুযায়ী যাই হোক এক ফ্যামিলির লোক আছে তারা ওলা বাইকে কেনারে সমালোচনা করে নানান রকম সমালোচনা করে আবার মুসলমান আবার মুসলমান এরা কি করে আমরা কিতাব কিনে নিয়ে আসবো আলেম দরকার কি বেতন মুখার কিতাব কিনে নিয়ে আসবো তো কিতাব কিনে আসবে বেতুল মুখারম এরপরে আল্লাহ রবি হয়ে যাবে কিতাব খুলে দেখে এখানে লেখা রমজানের শেষ জুমাতে যেটাকে অনেকে জুমাতুল বেদা বলে কি বলে অথচ এই নামে কোন পরিভাষা ইসলামী শরিয়াতে নেই যেটা পরবর্তী মূর্খ লোকেরা আবিষ্কার করে একটা লাইলেতুল তাই জুমাতুল বেদা একটা তারা আবিষ্কার করে এই বই কিনে আসেন যে বাইতুল মোকালাম থেকে আল্লাহর অলি হওয়ার জন্য এই বইতে লেখা যে জুমাতুল বেদার দিন যদি কোন চার লেখার তোমার পড়ে আর প্রত্যেক লেখাতে তোরা ভাষার সাথে দশবার করে আয়াতুল কুর্তি পড়ে তাহলে তার সাতশো বছরের কাজা নামাজ আদায় একদম করে আসে ওই সাতশো বছরের উপরে কাজা যাবে তখন নাকি সাহাবাই যারা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমাদের বয়সে তো সাতশো বছর হয় না তাহলে এত মুরিকাটা কেমনি আদায় হয়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন যে তারও মুরিকাটা হয়ে যাবে তার বাপ মাটা আদায় হয়ে যাবে তার ছেলে মেয়েটা আদায় হয়ে যাবে এই লিখতে বইতে আল্লাহ অলি হওয়ার জন্য বই কিনলে বই কোনটা কিনতে তাও তো যাবে না বইতে কোনটা কিনতে হবে এই বই কিনে এক লোক টেলিভিশন তো আমার হলে বাড়িতে গেছিল তার তো অন্য কাজে না হয়ে গেছে অন্যের কাজে কে গেছে না হয়েছে আর এক বেশি হয়ে গেছে সাতশো সাতশো বছর অন্যের কাজে হয়ে গেছে দু গুমরা দুজনে দু রাস্তা সুগম এই জন্য দুনিয়া আঠার আছে আল্লাহ ওয়ালাদের সাথে ওটা কথা ছাড়া জান্নাতের রাস্তা পাওয়ার কোন ব্যবস্থা নেই আপনি জান্নাতে সেখানে এই কথা আগে আল্লাহ আপনাকে জান্নাতের যাইতে দিবে না ডাইভেন্ট আমার নামও পেয়ে গেছেন কোন ডাইভেন্ট যেতে পারবেন তখন আল্লাহ আপনাকে বলবে ইয়া فادخلي في عبادي وادخلي جنتي আগে আমার আল্লাহ আল্লাহর কাতারে আছে পরে এদের সাথে মিশে জান্নাতে চলে যাবে আপনি যাদের সমালোচনা করলেন তাদের বাদ দিয়ে আপনি হাসানের ময়দানে জান্নাতে যেতে পারতেছেন না আল্লাহ ডাইরেক্ট যাওয়ার কোনো অনুমতি দিচ্ছেন না আগে ওই কাতার আসতে দিচ্ছেন দেখেন কোরআনের আয়াত আপনার মধ্যে আছে আমার আল্লাহ আলাদের মধ্যে আগে এই কথা লাগে এখানে লাইন করা হয়ে আগে কত খুলি জান্নাতি এরপর আমার জান্নাতে যাও আগে না তুমি এখানে দিবার না এনাদের সাথে যাও হ্যাঁ? এই জন্য গত জমাতে আমি বিষয়টা আপনাদেরকে বলেছি সহমত আল্লাহ তাকে মহাপত করতে তাদের কল্পের মধ্যে নিজের নামটা নিজের চেহারাটা হ্যাঁ তাকেই করতে ইনশা আল্লাহ এটাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার ভিত্তি হয়ে গেল এখন আপনার গাড়ি আগে বাড়বে জান্নাতের দিকে আগে বাড়বে তাহলে এই শিক্ষা আমাদের সকলকে লাভ করা তৌফিক দান করুন যেহেতু এখন আবার হজের সময় অনেক আল্লাহ বান্দা তারা মোটামুটি সব ব্যবস্থা করে দেবে এটা আমি বলেছি আপনাদেরকে যে অনেকেই ভুলের মধ্যে থাকে তারা মনে করে যে নগদ টাকা না থাকলে হজ হয় না অনেক লোক এই বলতে মধ্যে অথচ কিতাবে লেখে যার কোন বাড়তি সম্পদ আছে যে কোনো হালাল সম্পদ যেটা বিক্রি করে হজ করে আসলে তার সম্মান সংসার ব্যয় নির্বাহ অচল হয়ে পড়বে না ওটা বিক্রি করে হজে গেলে পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না চলবে এরকম যে কোনো বাড়তি সম্পর্ক যদি কারো থাকে শরিয়াতের দৃষ্টিতে তার উপরেও হজ খরচ এই জন্য আমি বলে থাকি যে প্রত্যেকের উচিত নিজের সম্পদের পজিশন কোন আলেমের কাছে বলে ফেসলা নেওয়া যে আপনার উপরে হাত ফরজ কিনা অনেক লোকের আমার ফরজ এর খবরটাও নেই জাকাত ফরজ খবরই নেই তার ধারণা আমার করে ফরজ না আমার উপরে ফরজ না অথচ উভয়টা ফরজ কিন্তু সে নিজেও বুঝতেছে না কোন আলেমের কাছে যায় নিজের সম্পদের পজিশনও বলতেছে কোন আলেমের কাছে বললে সে কি চাবে নাকি এত টাকার মালিক দুই লাখ টাকা আমার দিয়ে দেন শুনছেন কোন উদ্যোগ পর্যন্ত এরকম করছে তাহলে কত আর থেকে দেন উনি দাবি করে বলছেন না কোনোদিনও বলবেন আপনার সম্পদের সাথে তার কোন সম্পর্ক নেই তার সম্পর্ক আপনাকে জান্নাতের রাস্তা দেখা আপনাকে আল্লাহর সাথে জোড়াই দেওয়া আপনাকে আল্লাহর সাথে জোড়াই দাও আপনার সম্পদ আপনার জন্য মোবারক হক আল্লাহ বরকত দান করবে কোন হকানি আলেন আপনার সম্পদের লোভে আপনাকে মশলা দিবেন এই জন্য বলতে হবে বলে ফাইসালা দিতে হবে আপনার উপরে জাকাত এবং হজ ফরজ কিনা যদি ফরজ হয়ে থাকে তো দ্বিতীয় মশলায় যে বছর ফরজ হয়েছে ওই বছর যেতে হবে হজ ফরজ হয়ে গেলে যে বছর ফরজ হল ওই বছর যাওয়া অজিব যদি সে দেরি করে শরীর সম্মত কারণ ছাড়া তো ওয়াজিব তরফ করার গুণা হবে শরীর সম্মত কারণে সে যাইতে পালন হজের টাইমে এমন মারাত্মক অসুস্থ তিনি হাসপাতালে সে চাইছিল যে বছর খরচ ওই বছরে যাবে কিন্তু ওই টাইমে হাসপাতাল কেমন যাবে এ লোকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু আমরা যে বাহানাগুলো বানাই এইগুলো আল্লাহ তরবারে গ্রহণযোগ্য না কেউ বাহানা বানায় যে আমার মেয়েদের কোনো বিবাহ হয় নাই আমি কেমনে হতে চাই কোন বাহানা হল মেয়ের বিয়ে হজের সম্পর্ক এটা পনেরো বিশ দিনের সফর একে বিয়ে দিতে পারবেন না তো কোথায় এই মশলা পাওয়া গেল যে মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না বাহানা খারাপ করা হবে কেউ বলে যে আমার ব্যবস্থাটাকে বুঝাই সেটা গোছানো হয় জীবনেও গোছানো হয় আগে আল্লাহ হুকুম পালন করেন আল্লাহ গুছাই দেবে আল্লাহ লাইন করে দেবে আর আল্লাহকে বাদ দিয়ে আপনি গুছাইতে চেষ্টা করবেন খালি এলোমেলোই হবে যত গুছাবেন আরো এলোমেলো হয়ে আল্লাহকে বাদ দিয়ে কোন কাজ সুন্দরভাবে করা যায় না এই জন্য হক করতে হবে মানুষ যখন ইসলামের নামাজ পড়ে আল্লাহ তালা পুরা দিনের দায়িত্ব দিয়ে তা আল্লাহ যখন দায়িত্ব নিয়ে নেয় তো তার থেকে এমনি গোছানো হয়ে আর আল্লাহকে বাদ দিয়ে আপনি একা গোছাইতে গেলেন কোনোদিন কিন্তু এই যে ওজন এগুলো কোনো ওজনই না কোনো সমস্যাই না ফালতু আমি একজনকে হজের দাওয়াত দিলাম মোহাম্মদপুর বাড়ি বলুন না হজর আমি এখন যাবো না কেন বললো আমি তো এই ব্যবস্থা করি এক নম্বর মধ্যে কিন্তু দুই নম্বর দিতে হয় ব্যবসা হয় এক নম্বর ঋতুর মধ্যে কিন্তু দুই নম্বর দিতে হয় এখন হাসপাতালে আসলে এগুলো তো করা যাবে এখানে আরো কয়েক বছর করা যাবে আমি বললাম যে হট করে আসলে এক নম্বরের মধ্যে দুই নম্বর দেওয়া যায় না আর হট না করলে দেওয়া যায় এই মশলা আপনাকে কে বলবে হজ না করলে এক নম্বর ঈদের মধ্যে দুই নম্বর ঢোকানো যায় এটা আমি পাইছেন দুধা বলেন এই মশলা আপনাকে কে দিল এইটা তার হল এই জন্য ওই বছর চাইতে হবে অজিব অজিব এত মানব তো কেটা হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা গেল আল্লাহ রসুল বলেন ইহুদি হয়ে মারা গেল খ্রিস্টান হয়ে মারা গেল আমার কোন পরোয়া নেই আমার ওই উপর ধ্বংস হয়ে যায় তৌফিক লাভ করা পরে হজে গেল না বিলম্ব করলো ধ্বংস হয়ে যায় আপনি রসুলের বস্ত কেন দেবেন এই জন্য যে বছর ফলন এই বছর দেখবেন এবং বাস্তবে হত্যা জোয়ান বয়সে করার জিনিস আর আজকাল আমাদের সীমা যেখানে পড়ে বাংলাদেশিদের সীমা এটা কম টাকা হাত করে তাদের সীমা অনেক দূরে পড়ে সীমা বাড়াইতে বাড়াইতে বা অর্ধেক নিয়ে গেছে আর বাংলাদেশের সীমা ঠিক মতো ওই জায়গায় পড়ে ওখানে পড়তে কোনো ভুল হয় আর ওইখান থেকে এই কাঞ্চনজঙ্ঘার জায়গা একটি আসতে যাইতে অনেক কিলোমিটার হয়ে যায় পাঁচ সাত কিলোমিটার হয়ে যায় আপনি এখন গোড়া বাসে দেয় প্রত্যেক দিন দশ তারিখ মারতে হবে এগারো তারিখ মারতে হবে বারো তারিখ মারতে হবে তেরো তারিখ মারতে হবে এই ভিড় ভাড়টার মধ্যে এই পাঁচ সাত কিলোমিটার কেমনে আপনি হেঁটে দেবেন আর কেমনে আবার পাথর ভেঙে আবার ফিরে আসবেন একটা বললাম সব জায়গায় দৌড় দোয়ান পয়সার ইবাদত ঘোড়া পয়সার ইবাদত না এই জন্য অন্য অন্য দেশে দেখা যায় মার্শাল্লাহ দোয়ানদার কোন কোন দেশে তো এই কাজ নিয়ম বানাই গেছে তারা নিজেরা না করলে ওই ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় আপনি মেয়ে হজ না করলে ওই মেয়েকে কোনো ছেলে বিবাহ করে এই জন্য তারা বাধ্যতামূলক বিয়ে করতে হলে হজ করে আসতে মেয়ে বিয়ে দিতে হলে মেয়ে হজ করে আসবে চিন্তা করে তারা কত এক বাদ কত শরীরে এত পড়াপড়ি করে নাই হ্যাঁ তো মাল থাকে তো করতে হবে মালের সাথে যখন বিয়ের আগে যদি কারো কাছে মাল হয় বিয়ের আগেই জোয়ান যায় কি করে তো খেমার মধ্যে ঘুমায় থাকে ভাই আমার কাম করে বাড়ি আমিও হাজির বলেন কেমন কাম করে বললেন আবার দিকে আপনি তো হজ করে আসলেন কিন্তু উমরা কথা করছেন নাকি উমরা না কয়েকটা আনছিলাম হ্যাঁ, কথা জিজ্ঞাসা হ্যাঁ, হ্যাঁ বুঝতে হলো বুঝতে করলাম ওমরা খেয়ে ফেলে নামও বলে আমি এক লোকের জিজ্ঞেস করলাম না আপনি কি হজ করতে চান হজ তো তিন রকম ইফরাম কেরান তামাত্ম প্রত্যেকটা নিয়ম বিন্দু ইফরাম ইরান তামাত্ম এটা তিন রকম হজ প্রত্যেকটা তরিকা আলাদা আপনি কি হজ করতে তো বললাম তাহলে তামাকটা হল তো সেটা আইন তামাক তো আর এদেশের থেকে নেই বলে তামাক খায় তোদের তামাক তামাক এই হল অবস্থা কিচ্ছু শিখে দেয় শিখে দেখতে হবে আপনি আড়াই লাখ টাকা ব্যয় করবেন তামাক খা শিখতে হবে না আল্লাহ যেভাবে বলছেন আল্লাহর হাবিব যেভাবে বলছেন ওইভাবে করলে এটা এটা হজ হবে আপনার মধ্যে মতো তো হজ হবে না আলহামদুলিল্লাহ আমার এখানে মাদ্রাসায় প্রত্যেক বছরই আমি ব্ল্যাক বোর্ডের মাধ্যমে নকশা করে হজের প্রশিক্ষণ দিয়ে থাকি এবছর আমার ওখানে আজকে ইমাম সম্মেলন ছিল সেখানে বহু দিনদার লোকেরা আছে আপনাদের এখানে তো অনেকটা দেখলাম না মাসা ওখানে গেছে এটা চান্দ্র মাসে তৃতীয় শুক্রবার হয় প্রত্যেক চান্দ্র মাসে তৃতীয় শুক্রবার ফজরে পরে নাস্তা ওখানে দেওয়া হয় ওখানে দেওয়া তো যাই হোক ওখানে এলান করা হয়েছে যে এখন কি অক্টোবর মাসটা অক্টোবরের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চার দিন ওখানে প্রশিক্ষণ রাখা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চার দিন ওখানে যে আসরের নামাজ পড়তে হবে আসর থেকে নাগরিক পর্যন্ত বেলাকোটা নকশা আঁকায় আগায় আমি এক এক হাত বুঝাইব ইফরাজ করলে কেমনে করবেন কেরান করলে কেমনে করবেন তামাক্তু করলে কেমনে পারবেন সবচেয়ে বেশি সব হল কেরাতে কেরাত করতে হলে আপনাকে শেষের দিকে ফ্লাইটে দেখতে হবে শেষের দিকে অফ ফ্লাইট আছে না ওইগুলোতে দেখতে হবে ওখানে উমরা করে হালাল হওয়া যায় উমরা করে হালাল হওয়া যায় না ওই অবস্থায় থাকতে হয় শুরু দিক গেলে এই এক মাস আপনি কেঁপে থাকবেন লক্ষ ধরাবে না বাড়ি মসজিদ করা যাবে না একটা বন মানুষের মতো হয়ে যাবে নখগুলো লম্বা লম্বা হয়ে যাবে এই জন্য কেরাত করতে হলে আপনাকে শেষের থেকে টিকিট করতে হবে শেষের সপ্তাহ একদম সর্বশেষে ফেলে একগুলো যায় আরামসে কেরাত করতে পারবে আবার যে দেখবেন সে পারল পড়ে পয়লা ইফরাত করে পয়লা উমরা করে হালাল হয়ে যায় এরপরে আবার হাজার আট তারিখে হজের এলাম বাইন্দে মেলা চলে মাঝখানে বেশ কিছু দিন হালাল থাকে নর্মাল অবস্থা নর্মাল এটা বলে তামাত্ম যারা আগে আগে দেখেছে এটা তামাত্ম করে এইগুলো প্রত্যেকটা শিখতে হবে শিখে ওইভাবে করতে হবে মূল নিয়ম ছিল মদিনায় যাওয়ার মূল নিয়ম হল আপনি ভাই আগে মদিনায় চলে যান পরে আট দিন থাকেন দেড় দিন থাকেন ওইখান থেকে হেরাম মেয়েদের বক্তে আসে হট করে বাড়ি চলে আসে এটা সহি নিয়ম আগে মদিনায় যান এরাম ছাড়া আসার সময় এরাম মেয়েদের বক্তে আসে হজ করে চিন্তা হয় বাড়ি ফেরেন সহি নিয়ম আর একটা সহি নিয়ম হলে এই যে হজ কমপ্লিট করেন আগে চিন্তা হয় মক্কা যান যে হজ কমপ্লিট করেন হজের পরে কোথায় যান মদিনা যান এটাও সহি নিয়ম এটাও সহি নিয়ম কিন্তু ব্যক্তিগত হাজি এই সহি নিয়ম জানে না যে ট্রাভেলের মাধ্যমে যায় তারা বাসা ভাড়া বাঁচানোর জন্য হ্যাঁ বাসা ভাড়া বাঁচানোর জন্য তারা একটা গলত পদ্ধতি আবিষ্কার করছে আর তাদেরকে নিচ্ছে এরা তো বকলক ওরা ব্যবসা করে ফেলতেছে টাকা পয়সা দিচ্ছে আর এরা দিচ্ছে এগুলো বকলক এদেরকে কি করতে চায় এদেরকে নিয়ে পয়লা এক দুদিন রাখতে হাইফাই হবে ভালো এটাকে উমরা করায় হজের আগে মদিনা নিয়ে যেত মদিনাতে ঘোরায় আর হাইওয়ে ওগুলো উঠায় না ওই একদিন হয়ে বা দুদিন ওটা নজর থাকতে না ওখান থেকে আপনাকে মেনা লয়ে বা কোনো কম দামি হোটেলে উঠে এই যে সুরটটা হজের আগে মদিনায় গেলেন এটা খুব বিতর্কিত সুরত অনেক ইমামরা বলছে এক নম্বর হলো কেরান হক সেকেন্ড হলো তামাক্কু থার্ড হলো এফরাজ এইরকম করার দরুন অনেক ইমামের নিকটে তামাক্কু বাতিল হয়ে যায় তামাক্কু হক কি হয়ে যায় বাতিল হয়ে যায় এই কাজটা ট্রাইবেল করতেছে আর হাজিরা না জানি করতেছে আপনাদের পার্থক্য হচ্ছে কথাগুলো আমি পর্দা ঠিক বললাম পর্দা ব্যাটিং করলাম মদিনা হয়ে মক্কা আসেন এটা ঠিক বা হাত শেষ করে মদিনায় যান এই দুটা ঠিক ভুল কোনটা আগে মক্কায় দেখতেছেন যে উমরা করে দু চার দিন থেকে হজের আগে মদিনা দেখতেছেন মদিনা ছেড়ে আবার মক্কা এসে হজ করবেন এবার দেখতে ফিরবেন এই হলো ভুল আর এইটাই করবেন সব জায়গায় ঠিক মতো ভুলটা দেখো করবে মশলা না জানার কারণে প্রত্যেকটা জায়গায় লোকেরা ভুলটা আদায় করতেছে সৈকতে নেই জানেও না এই অবস্থা মশলা জানলে তাহলে আপনি সেইভাবে টিকিট করবেন তাহলে হয় আগে মদিনে নাও না হজের পরে নিবা হজের আগে উমরা করে মদিনে নিবা আমি এরকম মদিনে যাবো না গলত তরিকায় গলত তরিকায় যাবো না তো যাই হোক বহু জরুরি মশলা আমরা সবাই দাওয়াত পৌঁছায় দেই ভাই আপনারা সম্পদের হিসাব দিয়ে দেখেন আর আমরা সম্পদের নেশায় পড়ে খালি মাল জমা করো মাল জমা করো নেশায় পড়ে দেন এত টাকা কি করবে সব করতে পারবে কিন্তু হজ আমাদের মনে করা দেয় তুমি যে মনে করতেছো এতগুলো গাড়ির মালিক এতগুলো বাড়ির মালিক এতগুলো দোকানের মালিক সব ভুয়া সব ভুয়া এনামে যে তুমি চাদর নিয়ে গেছ ওইটুক তোমার আর যেগুলো পড়াই করতেছ তোমার ছেলে ফেলে তোমার বিবি বাচ্চা তোমার না পরের সম্পদ নিয়ে পড়াই করতেছ খাবার কে দুটো চাদর যে দুটো চাদর নিয়ে হতে গেলে ওই দুটো চাদর নিয়ে কমরে যাইবা ব্যক্তিগুলোকে ফাও দাবি করতেছ মিথ্যা দাবি করতেছ তাদের এরকম হয়ে মাল জমা করার ভিতরে করো না হান্ড্রেড পার্সেন্ট হালাল ওপর থাকো এর আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় খুশি থাকো হান্ড্রেড পার্সেন্ট হালালের উপর থেকে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় খুশি থাকো ওটার মধ্যে কামিয়াবি সম্পদ পড়ানোর জন্য কোনো নাজায় পথের আস্থা রায় দিও না বাড়াইবা তুমি ভোগ করবে সন্তানরা ডান্ডা খাইবা তুমি যেহেতু তুমি আয় করে গেছো একজন ভোগ করবে আর ডান্ডা খাইবা তুমি এই যে তুমি করা ঠিক না এই জন্য এহরামের দুই কাপড় থেকে খবর নিতে হবে আমি কিসের মালিক আর কোন নেশার মধ্যে আছি কোন শব্দের মধ্যে আছি কোন ধোকার মধ্যে আছি আল্লাহ ধোকা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ